দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয় এই যে বিভিন্ন তরিকাগুলি পয়দা হয়েছে বিভিন্ন মতাদর্শ পয়দা হয়েছে হ্যাঁ বিভিন্ন পথ আর মত যে সৃষ্টি হয়েছে মানুষের ব্রেন বুদ্ধি থেকে সেগুলিতে বাড়াবাড়ি আছে না হয় ছাড়াছাড়ি আছে বাড়াবাড়ি থেকেও কঠোরভাবে সতর্ক করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনে কেরিমের স্বয়ং সুরানিসার আয়াত নম্বর একশো একাত্তর আর সুরাতুল মায়তার আয়াত নম্বর সাতাত্তর এই দুটিতে এই বিষয়টি রয়েছে পুরো আয়াত না বলে ওই অংশটুকু শুধু বলি শুরু থেকে আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব হে ধারিগণ হে ইয়াহুদ এবং নাসারা যাদেরকে পূর্ব যুগে কোরআনে করিমের অবতরণের আগে কিতাব দেওয়া হয়েছে তওরাত দেওয়া হয়েছে আর এঞ্জিল দেওয়া হয়েছে তাদেরকে আহলি কিতাব বলা হয় আর তারাই আছে পৃথিবীতে আর বাকি যে কিতাব যাদের দেওয়া হয়েছে তারা দুনিয়া থেকে মুছে গেছে হে ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব লাফি দিন তোমাদের ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না অতিরঞ্জন করিও না সীমা লঙ্ঘন করিও না গলু বাড়াবাড়ি করা তাহলে ধর্মের নামে বাড়াবাড়ি আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন বিশেষ করে আহলে কিতাবকে কেন বললেন কারণ আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান তারা বাড়াবাড়ি করেছে তারা বাড়াবাড়ি করেছে জি হ্যাঁ ইহুদিরা ওজাইর সম্পর্কে বাড়াবাড়ি করেছে এবং উল্লাহ বলেছে আল্লাহ পুত্র বলেছে খ্রিস্টানরা ইসা আলী ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে আল্লাহর পুত্র বলেছে জি আবার বাড়াবাড়ি অন্যদিকে বাড়াবাড়ি করেছে ইহুদিরা যে ঈসা আলি ইসাল্লামের মানহানি করেছে মানহানি করেছে ঈসা আলি ইসাল্লামের মা মারিয়াম আলি সালামের মানহানি করেছে জি হ্যাঁ তো এফরাত এবং তফরিত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ঘাটতি এবং বাড়তি দুটোই বর্জনীয় আল্লাহ রব্বুল যখন বাড়াবাড়ি নিষেধ করেছেন তাহলে মনে করতে হবে যে কম করাটাও সেটাও নিষিদ্ধ হ্যাঁ? যতটা আল্লাহ দিয়েছেন যেভাবে দিয়েছেন সেইভাবে বিশ্বাস করতে হবে সেভাবে পালন করতে হবে কারণ সেটি হচ্ছে হক তা তাকুন আল্লাহ ইল্লাল হক আর আল্লাহ সম্পর্কে হক ছাড়া ন্যায়সঙ্গত কথা ছাড়া বা সত্য ছাড়া অন্য কিছু বলবে না অবাস্তব যেটা মিথ্যা যেটা হক নয় যেটা না হক কথা অন্যায় কথা বলবে না বোঝা গেল যে মধ্যম পন্থা হচ্ছে হক আর বাড়াবাড়ি অথবা ঘাটতি ত্রুটি এগুলি হচ্ছে কি জি বর্জনীয় বাতিল বাতিল হক যখন মধ্যম পন্থা তাহলে বাকিগুলি হচ্ছে ডানে এবং বাবে বাতিল এটি ছিল সুরান্নেসার আয়াত আয়াত নম্বর একশো একাত্তর বললাম আর সুরায় মায়েদার আয়াত নম্বর সাতাত্তরে আল্লাহ কুল হে নবী বলে দাও ইয়া আহলাল কিতাব হে আহলি কিতাব হে আহুদি খ্রিস্টান লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক অন্যায় ভাবে তোমরা বা হক ছাড়া সত্য ছাড়া তোমরা ধর্মের ক্ষেত্রে তোমাদের বাড়াবাড়ি করবে না ওয়ালা তত্ত্বে আহুয়া কৌমিন আর তোমরা এমন জাতির খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণ করবে না যে কোনো জাতি যেটা চেয়েছে সেটাই তোমরা হ্যাঁ সেটাই ঠিক এই কাজ করবে না যারা কাদ্দাল্লু মিন কাবলু এর পূর্বে পথভ্রষ্ট হয়েছে ও আদাল্লু কাসিরা এবং অনেককে পথভ্রষ্ট করেছে ওদাল্লু আনসাওয়াই সাবিল এবং সরল পথ থেকে তারা বিভ্রান্ত হয়েছে তাহলে সরল পথ থেকে বিভ্রান্ত হলেই মানুষের মধ্যে বাড়াবাড়ি আসে জি হ্যাঁ যখন বাড়াবাড়ি আসে কারো মধ্যে তখন অনেকে এরকম হয় যাদের মধ্যে ত্রুটি আসে ঘাটতি আসে ছাড়াছাড়ি আসে